হে ভাই বের হও তুমি ঘর থেকে মুসলুম ভাই বোন ডাকছে তোকে হে ভাই বের হও তুমি ঘর থেকে রণাঙ্গন আজ ডাকছে তোকে হে ভাই বের হও তুমি ঘর থেকে মুসলুম ভাই বোন ডাকছে তোকে হে ভাই বের হও তুমি ঘর থেকে রণাঙ্গন আজ ডাকছে তোকে ও ও ও ও ও ও ও ও ও ও ও হে ভাই বের হও তুমি ঘর থেকে শহীদ ভাই বোন ডাকছে তোকে হে ভাই বের হও তুমি ঘর থেকে শহীদ ভাই বোন ডাকছে তোকে ও ও ও ও ও ও ও লা লা লা লা লা লা লা লা হুম হুম ও ও ও ও ও ও বোমার আঘাতে কত নগর শহীদ হয়েছে দের অত্যাচারে শত মায়ের বুক খালি হয়েছে বোমার আঘাতে কত নগর শহীদ হয়েছে দের অত্যাচারে শত মায়ের বুক খালি হয়েছে দেখো আজ তুমি চারোদিকে দেখো আজ তুমি চারোদিকে মুসলুম মা বোন কাঁদছে দুঃখে দেখো আজ তুমি চারোদিকে মুসলুম মা বোন কাচ্ছে তোকে হে ভাই বের হও তুমি ঘর থেকে মুসলুম ভাই বোন ডাকছে তোকে হে ভাই বের হও তুমি ঘর থেকে রণাঙ্গন আজ ডাকছে তোকে হে ভাই বের হও তুমি ঘর থেকে মুসলুম ভাই বোন ডাকছে তোকে হে ভাই বের হও তুমি ঘর থেকে রণাঙ্গন আজ ডাকছে তোকে ও হে ভাই বের হও তুমি ঘর থেকে শহীদ ভাই বোন ডাকছে তোকে হে ভাই বের হও তুমি ঘর থেকে শহীদ ভাই বোন ডাকছে তোকে ও ও ও ও ও লা লা লা লা লা লা কত ভনের ইজ্জত লুণ্ঠন হয়েছে শত ভাইয়ের রক্ত আজ জ্বরেছে কত বনের ইজ্জত লুণ্ঠন হয়েছে শত ভাইয়ের রক্ত আজ জ্বরেছে প্রতিশোধ নেবার সময় এসেছে প্রতিশোধ নেবার সময় এসেছে মুসলিম উম্মা গর্জে উঠেছে প্রতিশোধ নেবার সময় এসেছে মুসলিম মুসলিম উম্মা গর্জে উঠেছে হে ভাই বের হও তুমি ঘর থেকে মুসলিম ভাই বোন ডাকছে তোকে হে ভাই বের হও তুমি ঘর থেকে রণাঙ্গন আজ ডাকছে তোকে হে ভাই তুমি বের হও তুমি ঘর থেকে রণাঙ্গন আজ ডাকছে তোকে ও ও ও ও ও ও ও ও ও ও ও ও ও হে ভাই বের হও তুমি ঘর থেকে শহীদ ভাই বোন আজ ডাকছে তোকে হে ভাই বের হও তুমি ঘর থেকে শহীদ ভাই বোন ডাকছে তোকে ও ও ও ও ও ও ও লা লা লা লা লা লা লা লা ও ও ও ও হে ভাই বের হও তুমি ঘর থেকে মুসলিম মা বোন ডাকছে তোকে হে ভাই বের হও তুমি ঘর থেকে শহীদ ভাই বোন আজ ডাকছে তোকে لا لا لا لا لا لا لا হে ভাই বের হও তুমি ঘর থেকে মুসলুম ভাই বোন ডাকছে তোকে হে ভাই বের হও তুমি ঘর থেকে রণাঙ্গন আজ ডাকছে তোকে হে ভাই তুমি হে ভাই বের হও তুমি ঘর থেকে মুসলুম মুসলিম ডাকছে তোকে হে ভাই বের হও তুমি ঘর থেকে রণাঙ্গন আজ ডাকছে তোকে হে ভাই বের হও তুমি ঘর থেকে শহীদ ভাই বোন আজ ডাকছে তোকে ও ও la la la la la la la la. Mm-hmm, mm-hmm, mm-hmm. mm-hmm.